পিঠ পেতে আর কিলসন পিঠ পেতে আর কিলসনয় বিক্ষোভ মিছিল করো যারা মানুষের খুন চুষে খায় সেই খুনিদের ধরো পিঠ পেতে আর কিলসনয় পিঠ পেতে আর কিলসনয় বিক্ষোভ মিছিল করো যারা মানুষের খুন চুষে খায় সেই খুনিদের ধরো সেই খুনিদের ধরো টুটি চেপে মারো হাড্ডি মজ্জা চূর্ণ করে ছাতু ছাতু করো পিঠ পেতে আর কিল পিঠ পেতে আর কিল নয় বিক্ষোভ মিছিল করো যারা মানুষের খুন চুষে খায় সেই খুনিদের ধরো পিঠ পেতে আর কিল নয় নীতি কথায় আর মানবতায় আজ যাদের হাতে বন্দি খুন খারাপি ও পাপের সাথে করেছে যারা সন্ধি নীতি কথায় আর মানবতায় আজ যাদের হাতে বন্দি খুন খারাপি ও পাপের সাথে করেছে যারা সন্ধি তাদের ঘরে শক্ত হাতে নেয়ের কুঠার মারো হাড্ডি মজ্জা চূর্ণ করে ছাতু ছাতু করো পিঠ পেতে আর কিল পিঠ পেতে আর কিল নয় বিক্ষোভ মিছিল করো যারা মানুষের খুন চুষে খায় সেই খুনিদের ধরো পিঠ পেতে আর কিল ক্ষমতায় বসে সীমাহীন ভাবে নিপীড়ন করে যারা যারা মানুষের সুখ কেড়ে নিয়ে দিয়েছে দুঃখের খড়া ক্ষমতায় বসে সীমাহীন ভাবে নিপীড়ন করে যারা যারা মানুষের সুখ কেড়ে নিয়ে দিয়েছে দুঃখের খরা তাদের সুখের স্বপ্ন পুরিতে অগ্নি বর্ষা ছোড়ো হাড্ডি মজ্জা চূর্ণ করে ছাতু ছাতু করো পিঠ পেতে আর কিল নয় পিঠ পেতে আর কিল নয় বিক্ষোভ মিছিল করো যারা মানুষের খুন চুষে খায় সেই খুনিদের ধরো পিঠ পেতে আর কিল নয় পিঠ পেতে আর কিল নয় বিক্ষোভ মিছিল করো যারা মানুষের খুন তু শেখায় সেই খুনিদের ধরো সেই খুনিদের ধরো টুটি চেপে মারো হাড্ডি মজ্জা চূর্ণ করে ছাতু ছাতু করো পিঠ পেতে আর কিল নয় পিঠ পেতে আর কিল নয় বিক্ষোভ মিছিল করো যারা মানুষের খুন চুষে খায় সেই খুনিদের ধরো পিঠ পেতে আর কিল পিঠ পেতে আর কিল নয় পিঠ পেতে আর কিল সন